হে রসুল তুমি মদিনাওয়ালা হে রসুল তুমি মদিনাওয়ালা তুমি সতনের পয়গা سالم تو ماتم تلا کالم سالم ماتم تلا سالم رسول تمہیں مدینہ بدینو رسول تمہیں بدینو لم شو تو نی پات کو سالم تیلا সালাম তোমাতে লাখো সালাম তে লাখো সালাম হৃদয়ের জানালায় তোমারি ছবি তোমারি কবিতা লিখে কবি হৃদয়ের জানালায় তোমারি ছবি তোমারি কবিতা লিখে কবি হৃদয়ের জানালা তোমারই ছবি তোমারই কবিতা লিখে কবি হা তুমি কান্ডারে দয়া সে দয়ারে আধা তুমি কান্ডারি দয়ার সেই দয়ারি আধার তোমার শিলাতে যেন হলো পৃথিবী رسول تمہیں کملے والا ہے رسول تمہیں کملے والا تمہیں اللہ پاکیر شیرادان تمہاں لاکھوں سالم دے لاکھوں سالم تمہاں لاکھوں سالم تے لاکھوں سالم مدینہ والا ہے رسول تمہیں بدین تمہیں سو تو پی گا تمہ تلا کل تلا সালাম তোমাতে লাখো সালাম দে লাখো সালাম জীবনে মরনে চাই গো নবী শয়নে স্বপনে তোমাকে ভাবি জীবনে মরনে চাই গো নবী শয়নে স্বপনে তোমাকে ভাবি জীবনে মরনে চাই গো নবী শয়নে সপনে তোমাকে ভাবি তুমি দোস্ত যে খোদা তুমি প্রিয় যে সবা তুমি দোস্ত যে খোদা তুমি প্রিয় যে সবা তোমার আগমনে যেন গড়েছে সবই হে রসুল তুমি কৌসার হে রসুল তুমি কৌসার তুমি উম্মতের জয়গান তোমাতে লাখো সালাম দে লাখো সালাম তোমাতে লাখো সালাম দে লাখো সালাম তুমি মদিনা মদিনাওয়ালা হে রসুল তুমি মদিনাওয়ালা তুমি সত্যনের পয়গাম তোমাতে লাখো সালাম তে লাখো তোমাতে লাখো সালাম তেলা সালাম তোমা তেলা খো সালাম তেলা সালাম তোমা তেলা খো সালাম তেলা সালাম খুদা কে বান্ধে কণ্ঠশিল্পী এইচ এম তামিম হায়দার কথাও সুর আবু আজিব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ফাজুল কুরান মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আজবান স্যারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও